জীবন যুদ্ধে বীর পুরুষের হাতে হাতিয়ার যদি থাকে হবেই হবেই সে জয় নিশ্চয় হবেই হবেই সে জয় নিশ্চয় কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে জীবন যুদ্ধে বীর পুরুষের হাতে হাতিয়ার যদি থাকে হবেই হবে সে জয় নিশ্চয় হবেই হবে সে জয় নিশ্চয় কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে এক হাতিয়ার দৃঢ় প্রত্যয় অটুটি মান যারে লোকে কয় এক হাতিয়ার দৃঢ় প্রত্যয় অটুট যারে লোকে কয় যারে লোকে বলে গাঢ় বিশ্বাস যারে লোকে বলে গাঢ় বিশ্বাস এক আল্লাহর পরে রাখে কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে জীবন যুদ্ধে বীর পুরুষে হাতে হাতিয়ার যদি থাকে হবেই হবে সে জয়ী নিশ্চয় হবেই হবে সে জয়ী নিশ্চয় কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে অলসতায়ার হতো দমের ঠিক বিপরীতে কঠোর শ্রমের অলসতায়ার হতো দমের ঠিক বিপরীতে কঠোর শ্রমের আরে কস্ত্র হাতে তুলে নেয় আরে কস্ত্র হাতে তুলে নেয় জীবন শ্রমিক বাকে বাকে কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে জীবন যুদ্ধে বীর পুরুষে হাতে হাতিয়ার যদি থাকে হবেই হবে সে জয়ী নিশ্চয় হবেই হবে সে জয়ী নিশ্চয় কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে বিশ্বপ্রেমের খর তলোয়ার বিশ্বাসে শ্রমে হাতে এলো যার বিশ্বপ্রেমের খর তলোয়ার বিশ্বাসে শ্রমে হাতে এলো যার তার বিজয়ের নিশ্চয়তায় তার বিজয়ের নিশ্চয়তায় মাটি ও আকাশ ছবি আঁকে কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে জীবন যুদ্ধে বীর পুরুষে হাতে হাতিয়ার যদি থাকে হবেই হবে সে জয়ী নিশ্চয় হবেই হবে সে জয়ী নিশ্চয় কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে কে আছে হারাতে পারে তাকে